টিভি বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রাহিম নাহমদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ ফাউজ বিল্লাহ মিনশান রাজিম ওয়ানাদাউল মওয়াজিন আল কিস্ত আলিয়মিল কিয়ামা ফালা তুদুলাম নফসুন শেয়া ওয়াইন কান মিসকাল হাব্বাতিম মিন খরদলিন আতাইনা বিহা ওয়াকফা বিনা হাসিবিন আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেকের হিসাব নেবেন কাল কিয়ামতে সালাত এবং সালাম নাজিল হক প্রিয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আল্লাহামের প্রতি যিনি এরশাদ করেছেন যে আমার উম্মতের সত্তর হাজার লোক এমন হবে যাদেরকে আল্লাহ পাক বিনা আজাবে এবং বিনা হিসাবে জান্নাত দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার মতো আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের উপর রহম করে তাদের দলে সামিল করে নেন আমিন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলমিন কিয়ামতের দিনে যেসব কাজ করবেন বান্দার হিসাবের ক্ষেত্রে সেসব কথা আপনাদের সামনে পেশ করছি তার একটি হচ্ছে আল্লাহ পাকরবুল আলমের নেকি এবং গুনহার ওজন করবেন মিজান কায়েম করবেন দাঁড়ি পাল্লা নেকি এবং গুনহা মাফ করার জন্য দাঁড়ি পাল্লা কায়েম করবেন এক যুগ ছিল যদি বলা হতো যে দাঁড়ি পাল্লাতে নেকি এবং গুনহা মাফ করা হবে তো আশ্চর্য হয়ে মানুষ অনেকে অস্বীকার করে গুমরা পথভ্রষ্ট হয়েছে যেমন জাহমিয়ারা তাদের সম্পর্কে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই অধ্যায় কায়েম করেছেন তার সহি বুখারিতে কিতাবু তহিদের শেষ দিকে যে আল্লাহ পাক রব্বুল আলমিন দাঁড়িপাল্লা কায়েম করবেন এটি সত্য এবং তাদের খণ্ডন করাই হচ্ছে এই অধ্যায় কাম করে তার উদ্দেশ্য তাহলে সেই যুগে এমন লোক ছিল যে তারা গোমরা পথভ্রষ্ট হয়ে তারা ইসলাম থেকে বেরিয়ে গেছে যে দাঁড়িপাল্লা কেমন করে কায়েম হবে আর নেকি আর গুনহা এ তো আর অনুভূত বস্তু না এ তো ওজনের বস্তু না যেগুলিকে ওজন করা হবে কিন্তু আজকের জামানায় যেখানে তাপমাত্রা মাপ করা হচ্ছে বায়ুর গতি মাপ করা হচ্ছে এইভাবে প্রেশার মাপ করা হচ্ছে বিভিন্ন জিনিস হচ্ছে যা যারা সায়েন্স নিয়ে চর্চা করেন যারা মেডিকেল সায়েন্স চর্চা করেন তারা অনেক বেশি জানেন যে আল্লাহ পাক রব্বুল আলমিনের এই মাফ করা অতি সহজ যেখানে মানুষ মাফ করতে পারছে এমন কিছু যার ওজন আমরা বাহ্যিক দেখি না আল্লাহ ফাকরাবুল সুরে আম্বিয়া ইরশাদ করেছেন ওয়ানাদাউল মাওয়াজিন আল কিস্তা লিয়াউমিল কিয়ামা আখেরাতের প্রতি ইমানের যেসব স্তরগুলি রয়েছে এবং সবগুলির প্রতি ইমান নিয়ে আসতে হবে তার একটি বিষয় হচ্ছে যে দাঁড়ি পাল্লা আল্লাহ পাক কায়েম করবেন তাহলে দাঁড়ি পাল্লাতে নেকি এবং গোনা ওজন হবে এ কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এর জন্য আমাদেরকে কর্মতৎপর হইতে হবে যে আমাদের দাঁড়ি পাল্লায় যেন নেকির পাল্লা ভারী হয় গুনহার পাল্লা হালকা হয় বিশ্বাস করলাম অথচ নেকির পাল্লাকে ভারী করার চেষ্টা করলাম না এটা হলে হবে না মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ানাউল মাওয়াজিন আল কিস্তালিয়াউমিল কিয়ামা এই আয়াত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই অধ্যায়ে নিয়ে এসেছেন যে আল্লাহ ফাকরবুল আলমিনের বাণী যে আমি ন্যায় বিচারের সুবিচারের ইনসাফের দাড়ি পাল্লা কায়েম করবো লিয়াউমিল কিয়ামা কেয়ামতের দিবস ফালাতুদুল্লামুনাফসন সেই আহ সেই দিন কারো ওপর জুলম অত্যাচার করা হবে না আল্লাপাকে এখানে মাওয়াজিন বলেছেন বহু বচন বলেছেন সুতরাং একটি দাঁড়িপাল্লা হবে এমন কথা না নাদাউল মাওয়াজিন অনেকগুলি দাঁড়িপাল্লা হতে পারে অনেকগুলি দাঁড়িপাল্লা হবে আল্লাহ পাক রব্বুল আলম এখানে মাওয়াজিন বলেছেন দাঁড়িপাল্লা কায়েম হবে এবং আল কিস্ত বলেছেন ইনসাফ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ন্যায় বিচার করার জন্য আল্লাহ পাক ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল্লার জন্য ওজন করার জন্যই কিন্তু মানুষকে দেখানোর জন্য জিন্নাতকে দেখানোর জন্য যে তোমাদের দাঁড়ি পাল্লে মাফ হয়েছে এমন নয় যে অনুমান ভিত্তিক দিয়ে দেওয়া হয়েছে আর তোমরা ভাবে যে তাতে হয়তো বাড়াবাড়ি হয়ে গেছে বা আমার অধিকার আমি যতটা পেতাম তা হয়তো দেওয়া হয়নি ফালাহাতুদ্দাহসুন সেয়া কোনো ব্যক্তির ওপর সামান্যতম বাড়াবাড়ি হবে না জুল হবে না ওয়াইন কানা মিসকাল হাব্বাতে মিন খারদাল যদি সরিষা পরিমাণও কোনো কর্ম করে থাকে ভালো কর্ম হোক অথবা অসৎ কর্ম হোক তাই না বেহা তা আমি নিয়ে আসব দাঁড়ি পাল্লাতে তা আসবে কাফা বেনা হাসেবিন আর হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট আল্লাহ ফকরবুল আলমী যথেষ্ট হিসাব নেওয়ার জন্য দ্রুত আল্লাহ ফকরবুল আলম হিসাব গ্রহণ করবেন তো এই হিসাব হওয়ার জন্য দাঁড়ি পাল্লা কায়েম হবে দাঁড়ি পাল্লাকে বিশ্বাস করতে হবে এবং ওজন হবে তাও বিশ্বাস করতে হবে তারপরে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই এই শেষ অধ্যায়ে আয়াত নিয়ে আসার পরে একটি হাদিস নিয়ে এসছেন যা প্রমাণ করে যে আল্লাহ ফকরাবুল্লা আলমিনের দাঁড়ি পাল্লা কিয়ামতের দিনে কায়েম হবে পিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইরশাদ করেছেন যে কালিমা হাবিবা তান ইলা রহমান খফিফাতান আলাল্লিসান সাকিলাতান ফিল মিজান সুবহান আল্লাহ হামদি সুবহান আল্লাহ আজিম সহি বখারির এটি হচ্ছে শেষ হাদিস এমাম বখারি রহমতুল্লাহ আলাই নিজের ভাষা দিয়ে বা অন্য কারো ভাষা দিয়ে কিতাবকে না শেষ করে কিতাবকে সমাপ্ত করেছেন সহি বখারিকে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের ভাষা দিয়ে এবং আল্লাহ পাকের তসবিহ দিয়ে দুয়া দিয়ে এই কিতাবকে সমাপ্ত করেছেন কত সুন্দর বিষয় নবী করিম সাল্লাম এরশাদ করেছেন দুইটি কথা রয়েছে দুইটি বাক্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের নিকট অত্যন্ত প্রিয় যিনি দয়াবান এবং কথায় ভাষায় উচ্চারণ করতে গিয়ে খুব হালকা মুখস্থ করতে খুব হালকা কোনো মুশকিল নয় কোনো কঠিন নয় উচ্চারণ করা বা মুখস্থ করা সাকিলতান ফিল মিজান দাঁড়ি পাল্লায় অত্যন্ত ভারী তাহলে এর দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ পাক রব্বুল আলমিনের মিজান দাঁড়ি পাল্লা রয়েছে আর এই কলেমা যেহেতু আল্লাহ পাকের নিকট প্রিয় সুতরাং আল্লাহ পাক নেকির পাল্লাই দেবেন আর তা হচ্ছে সুবহান আল্লাহ হামদেহি একটি বাক্য আল্লাহ পাকের পবিত্র ঘোষণা করি তার প্রশংসা বিজড়িত সুবহান আল্লাহিল আজিম এবং মহান আল্লাহর পবিত্রতা আমি ঘোষণা করি মহান আল্লাহ পাক ও পবিত্র সমস্ত দোষ ত্রুটি থেকে এর দ্বারা দাঁড়িপাল্লা প্রমাণ হলো যে আল্লাহ ফাকরবুল আলমী দাঁড়িপাল্লা রয়েছে এই দাঁড়িপাল্লাতে ওজন হবে কোরআনে করিমের আরও বেশ কিছু আয়াতে এই দাঁড়িপাল্লার কথা বলা হয়েছে আম্মা পড়ার ছোট্ট একটি সোরায় মহান আল্লাহ বলছেন হুফা হুয়াফি মহান আল্লাহ বলছেন যে যার পাল্লা ভারী হবে এই সাথে রাদিয়া সে সন্তোষজনক জীবনযাপন করবে জান্নাতি জীবনযাপন করবে ও আম্মামান খাফাত মামাজিন ও পক্ষান্তরে যার পাল্লা হালকা হয়ে যাবে মানে নেকির পাল্লা হালকা হয়ে যাবে নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে সন্তোষজনক জীবনযাপন আর নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গোনার পাল্লা ভারী হয়ে যায় তাহলে আল্লাহ ফকর আম্মামান খাফাত মামাজিন ও ফা হাওয়িয়া তাহলে তার বাসস্থান হবে হাবিয়া নামক জাহান্নামি হাবিয়া জাহান্নামের বেশ কিছু নামের একটি নাম অমা আদরাকা মা হিয়া আর হে নাবি তুমি জানো কি যে হাওয়া কি বস্তু নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন তো আল্লাহ পাকরবুল আলমিনের এই দাঁড়ি পাল্লা হবে আখেরাতের যেসব স্তর রয়েছে যেগুলির প্রতি আমাদের ইমান নিয়ে আসতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে রসুল্লাহ সাল্লামের হাউজে কৌসার এই হজ হবে হজ সম্পর্কে আল্লাহ ফাকরাবুল আলমিন কোরআন করিমের সুরায় কাউসারে এরশাদ করেছেন ইন্না আতইনা খাল কাউসার হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিশ্চয় আপনাকে আমি আল কৌসার দান করেছি আমি কৌসার দান করেছি তো এই আল কৌসার হচ্ছে এ কৌসার এর একটি তফসির বা ব্যাখ্যা এটি হচ্ছে খাস অর্থে আল কৌসার আর আরেকটি ব্যাপক অর্থে তফসির রয়েছে আল কৌসারের কাউসার শব্দকে বলা হয়েছে যে কাসির থেকে উদ্ভূত সুতরাং কাউসার মানে অজস্র কল্যাণ আপনাকে আমি দান করেছি ইহ জগতে অজস্র কল্যাণ দান করেছি পরজগতে অজস্র কল্যাণ আমি দান করব। যেসব কল্যাণের মধ্যে একটি কল্যাণ হচ্ছে এই এ কাউসার যা নবী করিম সাল্লা সাল্লামকে দেওয়া হবে এবং নবী সাল্লাহ সাল্লাম সে হজ থেকে তার উম্মতকে যারা জান্নাতি হবে তাদেরকে পানি পান করাবেন বিচার দিবসে হাসরের মাঠে যাদের একবারে পানি দান করবেন একবার পানি পান করবে নবী সাল বলছে মানসারে বা মেন হো লাম ইয়াজমা আবাদা সাহেব বুখারি রয়েছে যেই ব্যক্তি এই নবী সালামের হজ কৌসার থেকে একবার পানি পান করবে সে আর কিয়ামতের মাঠে ওই কঠিন অবস্থায় আর পিপাসিত হবে না আর পিপাসা তাকে লাগবে না অথচ সেই দিনের যে অবস্থা হবে নবী করিম সাল্লাহ সাল্লামের সহি রয়েছে যে মানুষ ঘামে হাবুডুবু করবে এবং তাদের আমল অনুযায়ী তাদের অবস্থা হবে কারো ঘাম তাদের পায়ের তলা পর্যন্ত হবে আল্লাহ পাক আলমিন যেন আমাদেরকে সঠিক কথা বোঝার এবং আমল করার তৌফিক দান করেন এখানে আমি একটু বিরতি দিচ্ছি আর তারপর আবার আমাদের আসল বিষয়ের দিকে ফিরে আসছি দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ সাইফুদ্দিন বিলাল মাদানী তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুবুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এর মাধ্যমে দার্সে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বলুগুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় বুলুগুল মারাম প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় আপ সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদ্যে আজানের কি তাৎপর্য আজান শেষে যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তেলাওয়াত করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ তালা কিসে খুশি হন মেসওয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বলছিলাম আমার আলোচনা যে আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব বিষয়ের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে বলেছেন এবং আখেরাতে যেসব বিষয় রেখেছেন তার একটি বিষয় হচ্ছে হাউজে কৌসার এ হাউজে কৌসারের প্রমাণে সুরায় কৌসারের আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি এবং তার তর্জমা করেছি ইন্না আয়াত কাল কৌসার এবং নবী করিম সাল্লা সাল্লামের সহি হাদিসে রয়েছে যে আল্লাহ রসুল বলছেন মান সারে বা সারবাতাম ইয়াজমা আবাদা কেউ যদি একবার পান করে সে হাওয়াজে কসার থেকে এতে আর পিপাসিত সে কিয়ামতের মাঠে হবে না অথচ সেই দিন মানুষ ঘামে হাবুডুবু করবে যার আমল ভালো থাকবে তার পায়ের তলায় ঘাম থাকবে কারো হাঁটু পর্যন্ত ঘাম আসবে কারো কোমর পর্যন্ত ঘাম হবে কারো বুক পর্যন্ত ঘাম হবে কারো থুতনি পর্যন্ত গলা পর্যন্ত পৌঁছবে ঘাম অমিন হুম্মাইউল যে মহু ইলজামা নবিসাল বলছেন আর এমন লোক হবে পাপিষ্ট গুণাগার যে ঘাম তার মুখের মধ্যে ঢুকে পড়বে আর সে হাবুডুবু করতে থাকবে সাঁতার না জানা ব্যক্তি যদি নদীতে বা পুকুরে হাবুডুবু করে তো কেমন হয় একবার একটু উঠার চেষ্টা করে আর আরেকবার আবার ডুবে পানি খেতে থাকে এইভাবে হাবুডুবু করতে থাকবে নিজের ঘামে সেই দিন পাপিষ্ট গুণাগাররা আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদেরকে এই বালা মুসিবত থেকে এই মহাবিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন আল্লাহ পাক আমাদেরকে যেন বিনা হিসাবে তাঁর জান্নাত দান করেন হাউজে কৌসারের কথা বলছিলাম এই হাউজে কৌসার থেকে যদি রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের পানি পেতে হয় তাহলে কি করতে হবে আমাদেরকে প্রথম কথা আল্লাহ পাক রব্বুল আলমিন বা তাঁর রসুল সাল্লাম যা আমাদের জন্য ফরজ করেছেন বিশ্বাসের ক্ষেত্রে এবাদত বন্দীগীর ক্ষেত্রে তা আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ ফকরবুল আলমিন বা তার রসুল সাল্লা সাল্লাম কোরআন এবং হাদিসে যা কিছু হারাম করেছেন নাজাইজ করেছেন তা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ ফাকরবুল আলমিন যেইভাবে আমাদেরকে চরিত্র গঠন করতে বলেছেন সেইভাবে চরিত্র গঠন করতে হবে একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিনের ইবাদত করতে হবে এবং একমাত্র রসুল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী ইবাদবন্দি করতে হবে সুতরাং মনে রাখবেন যে আপনি খেয়াল খুশি ইবাদত করবেন না আল্লাহ ফাঁকের এবাদত করবেন তাহলে আগে জানুন যে এইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ ফাঁকের এবাদবন্দি করেছেন কি আমি যেইভাবে মালা জপছি আমি যেইভাবে এই কাজগুলি করছি ধর্মীয় কাজ বলে দিনের কাজ বলে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এইভাবে কি রসুল্লাহ সাল্লাম করেছেন তার খোলাফের আশেদিন করেছেন তার সাহাবাহিকের আমরা এইরকম কি কিছু করেছেন যে বলবো যে সাহাবাহিকেরা যখন করেছেন তো রসুল্লাহ সাল্লাম থেকে নিশ্চয় তারা দলিল প্রমাণ হয়তো সরাসরি জেনেছেন এই বিষয়গুলি সম্পর্কে আমাদেরকে সজাগ হইতে হবে দুনিয়ার ক্ষেত্রে আমরা ফুটপাত থেকে কোনো ওষুধ কিনি না ফুটপাত থেকে আমরা কোনো কিছু নিতে চাই না একটু ভালো জ্ঞানী মানুষ হলে আমরা ভালো জায়গা থেকে যার উপর আস্থা করা যায় সেখান থেকে আমরা জিনিসপত্র নিই টেকনিক্যাল কিছু কিনতে হলেও অথবা ওষুধ বড়ি নিতে হলেও আমার বিশ্বস্ত জায়গা থেকে আমরা নিই কিন্তু ধর্মের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে যে যা বলল নিয়ে ফেললাম ফুটপাথ থেকেই ধর্ম নিয়ে নিলাম খোঁজ করলাম না যে এর দলিল আছে প্রমাণ আছে এটি নবীর আদর্শ নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ফটোকপি হইতে পারলাম তার মতো আমলগুলি হইলো না অন্য কারো মতো হইলো পরোয়াই করলাম না তাহলে কিন্তু হাউজে কৌসারের পানি পাওয়া যাবে না রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একটি বড় হাদিস এরশাদ করেছেন এই মর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি মনে রাখবেন যে রসুল্লাহ সাল্লাম বলছেন যে আনা ফারা তুকুম আলাল হাউজ আমি তোমাদের পূর্বে হাউজে কৌসারে উপস্থিত থাকব। এবং তোমাদেরকে আমি পানি উঠিয়ে দেব নবী সাসনের মোবারক হাতে তিনি তার উম্মতকে পানি দেবেন আর পানি পান করার জন্য দলে দলে লোকেরা আসবে আর এসে পানি পান করে যাবে হঠাৎ করে দেখব যে এক দল আসছে আমার দিকে আমার উদ্দেশ্যে তারা পানি পান করার জন্য হাউজে কসারের দিকে আসছে আমাকে উদ্দেশ্য করে আর তার মধ্যেই হঠাৎ দেখছি যে ইউহাল দুনি আমার সামনে একটি আড় সৃষ্টি করে দেওয়া হলো এবং ওই লোকদেরকে ফেরেস্তাগণ মেরে পিটিয়ে বিতাড়িত করে দিচ্ছেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমি তখন বলবো যে ওসাই হাবি ওসাই হাবি ওসাই হাবি এরা আমার সঙ্গী আমার সঙ্গী আমার সাথী আমার দল আসতে দাও নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আরও বলেছেন আরেফ হোম ওয়ারিফুন এই যে লোকেরা দলে দলে আসছিল আর হঠাৎ করে বাধা প্রাপ্ত হলো আসতে দেওয়া হলো না এবং তাদেরকে পিটিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে ফেরেস্তাদের পক্ষ থেকে তাদেরকে দেখে আমি চিনতে পেরে নেব এবং তারা আমাকে চিনতে পারবে কিসের ভিত্তিতে আত্মীয়তার ভিত্তিতে না নবী সাল্লামের জামানার লোক সেই জন্য দেখেছিল তারা সেই জন্য চেনে নেবে না নবী করিম সাল্লাম তাদেরকে চেনবেন কি দেখে প্রিয় নবী সাল্লাম বলেছেন অন্য হাদিসে ইন্না উম্মতি মিন নিশ্চয় আমার উম্মত কিয়ামতের দিনে আসবে গোর্রাম মহাজ্জালিন অর্থাৎ তাদের পাঁচটি অঙ্গ চমকিতে থাকবে চকমক করবে এই দেখে আমি চিনতে পারবো কি জন্য চমকিবে মিন আসারিল অজু অজু করার কারণে তারা যে পৃথিবীতে অজু করেছে এবং অজু করে নামাজ পড়েছে সেই জন্য তাদের এই পাঁচটি অঙ্গ চমকিবে অজুতে এই পাঁচটি অঙ্গ ধৌত করা হয় তা হচ্ছে মুখমণ্ডল আর দুই হাত কনুই পর্যন্ত আর দুই পা টাকনু পর্যন্ত এই পাঁচটি অঙ্গ চমকিতে থাকবে নবী করিম সাল্লাম বলেছেন আর এ ফোহম ওয়াই আরিফোনি আমি তাদেরকে চিনতে পারবো এবং তারা আমাকে চিনতে পারবে কিন্তু তাদেরকে আসতে দেওয়া হবে না ফেরেস তারা তাদেরকে তাড়িয়ে দেবেন তখন রসুল্লাহ সাল্লাম বলছেন যে আমি বলবো ফেরিস্তাদেরকে যে আসতে দাও আসতে দাও আমার সাথী সঙ্গী আমার সাথী সঙ্গী ওসাই হাবি ওসাই হাবি ফেরিস্তারা বলবেন এন্নাকাল্লা তাদি মা আহদাসু বাদাক নিঃসন্দেহে আপনি জানেন না যে আপনার পরে এরা নতুন নতুন কি করেছে তাহলে এর দ্বারা বোঝা গেল যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার এতেকালের পরে পৃথিবীতে তার ওম্মতেরা কি করছে তা জানেন না এটি হচ্ছে ফেরেস্তাগণের আকিদা মালায়কার আকিদা আর মালায়কা সম্পর্কে কি বলবেন যে তারা ভুল কথা বলেছেন কারণ এমনও কিছু লোকের আছে যারা বলে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম নাকি ওম্মতের সমস্ত কাজ কর্ম অবস্থা সম্পর্কে ওয়াকিফাল তিনি তার কবর মোবারক থেকে দুনিয়ার প্রত্যেক মুসলিমের খোঁজ খবর রাখছেন তাদের আমলের খোঁজ খবর রাখছেন তার উপর পেশ করা হচ্ছে এবং তিনি সব কিছুই জানছেন এই যে ধারণা যে নবী সাল্লাহ আলী আসাল্লাম সব কিছু দেখছেন যদি দেখবেন তাহলে নিশ্চয়ই তার জানার কথা যে এরা পরবর্তীকালে নতুন নতুন কাজ করেছে তাহলে ফেরেস্তাগণই কথা বলতেন না কিন্তু ফেরেস্তারা বলছেন ইন্নাকাল্লাহ তাদের আপনি জানেন না এর দ্বারা স্পষ্ট হলো যে ফেরিস্তাগণের আকিদা যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার ইন্তেকালের পরে যা কিছু ঘটেছে জানেন না তিনি অদৃশ্যের কথা সব কিছু জানেন না গায়েবের কথা সব কিছুই জানেন না যা আল্লাহ জানাননি আল্লাহ যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জানেন সেই সময় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আর অনুরোধ করবেন না বা আর হুকুম দিবেন না ফেরেস্তাদেরকে না তারপরেও আসতে দাও গায়ের জোরে আসতে দাও না বলবেন তিনি লেমান দূর হয়ে যাক দূর হয়ে যাক ওই লোকেরা যারা আমার দিনকে আমার নিয়ে আসা ধর্মকে পরিবর্তন করে দিচ্ছে বিকৃত করে দিয়েছে অন্য হাদিসে রয়েছে ফাসোহকান সোহকান লেমান গাইয়ার আবাদি আমার পরে যারা দিনকে ধর্মকে অন্য রূপ দিয়ে দিয়েছে পরিবর্তন করে দিয়েছে নতুন নতুন বিধাত আবিষ্কার করেছে নতুন নতুন কাজ করেছে তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল একটি বিষয় যে যারা নতুন নতুন কাজ করেছে রসুল্লাহ সাল্লামের তরিকা মোতাবেক এবাদত বন্দিগি না করে দিন ধর্ম না করে তারা খেয়াল খুশি করেছে দলিল নাই আল কোরআনে দলিল নাই রসুল্লাহ হাদিসে অথচ ধর্ম মনে করে নেকির আশাই তারা এসব কাজ করেছে তাদেরকে কিয়ামতের দিনে হাউজে কাউসের কাছে আসতে দেবে না ফেরেস্তারা বরং তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে রসুল্লাহ সাল্লামও শেষখানে বলবেন যে এদেরকে তাড়িয়ে দাও দূরে করে দাও দূরে করে দাও কারণ এরা আমার দিনকে বিকৃত করে দিয়েছে দিনকে বদলিয়ে দিয়েছে সম্মানিত ভাইরা আরও আমরা জানতে পারলাম যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তাদেরকে আমি চিনতে পারবো তাহলে চেনবেন কাদেরকে যারা উজু করেছে যারা নামাজ পড়েছে তাহলে যারা নামাজ পড়েনি তারা উজু করেনি এমন কোনো মানুষ নেই যে শুধু উজু করে নামাজ পড়ে না তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের কাছে ওই লোকেরাই আসার চেষ্টা করবে এবং আসার সুযোগ পাবে যারা উজু করে পাঁচ অক্ত নামাজ কায়েম করেছে আর উজু করে পাঁচ অক্ত নামাজ কায়েম না করলে এই আশা রাখিয়েন না যে আমরা যাব কেয়ামতের মাঠে এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে হজে কৌসার দেবেন কখনো না কারণ আপনাদেরকে আমি শুনিয়েছি যে আল্লাহ ফাকরবুল আলমিন কোরআনিকে বলেছেন যে জান্নাতের জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে একই গ্রামের লোক ছিল একই এলাকার লোক ছিল পরিচিত লোক ছিল আত্মীয়দের মধ্যেকার লোক ছিল বেনামাজি তাদেরকে জিজ্ঞাসা করবে যে মাসাল্লা কাকুম ফি সাকার জাহান্নামে কেন তোমরা তারা প্রথম উত্তর দেবে লামনাকো মিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না আমরা সালাদ কায়েম করতাম না পাঁচক্ত নামাজ পড়তাম না আল্লাহ ফাকরবুল আলম জাহান্নামীদের সম্পর্কে আরও বলেছে ফালা সদ্দা সাল্লাহ তারা বিশ্বাসও করেনি আর তারা নামাজও পড়েনি তাহলে বিশ্বাসের সাথে সাথেই আল্লাহ ফকরাবুল আলমিন সলাতের শর্ত লাগিয়েছেন যা হচ্ছে খামসু সলাত পাঁচক্ত নামাজ ভাইরা আমার হাউজে কসারে যদি পানি পেতে হয় তাহলে পাঁচক্ত নামাজ পড়তে হবে উজু করে এবং তার সাথে সাথে নবী করিম সাল্লা সাল্লামের তরিকার একমাত্র অনুসারী হইতে হবে একমাত্র আল্লাহ ফকরাবুল আলমিনের তৌহিদে বিশ্বাসী এবং তৌহিদের বাস্তবায়নকারী তৌহিদি মুসলিম হইতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে একমাত্র তাঁর ইবাদত বন্দীগীর তৌফিক দান করেন শিরক মুক্ত হে আকিদা আমলের ক্ষেত্রে কথা কাজের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলম যেন তাঁর রাসুল সাহাশাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার যেন তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে রসুলের সন্ন্যতকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবাদত বন্দীগীর ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে আখলাক চরিত্রের ক্ষেত্রে আদান প্রদানের ক্ষেত্রে মানুষের হক আদায় করার ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল আলম যেন রসুল্লাহ সাল্লাম হওয়াজে কৌসার থেকে আমাদেরকে পানি দান করেন আল্লাহ ফাকরাবুল আলমিন যেন নবী করিম সাল্লা সাল্লামের সাফাত দান করেন আল্লাহ ফাকরাবুল আলমিন সেই মহাসংকটের দিন যেই দিন এমন সংকটের হবে যে সেই দিন সম্পর্কে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিস রয়েছে যে প্রত্যেকে নফসি নফসি করবে এবং নবী রসুলগণ বলবেন ওয়া কালামুর রসুল রব্বে সাল্লিম সাল্লিম সাল্লিম রাসুলগণ পর্যন্ত নবীগণ পর্যন্ত আলহিমুসালাতাম বলবেন আল্লাহ হে আমার রব সাল্লিম নিরাপদ রাখো নিরাপদ রাখো রক্ষা করো রক্ষা করো বাঁচাও বাঁচাও মহান আল্লাহ সেখানে পরীক্ষা করবেন কে মুসলিম কে কাফের কে মুসলিম মমিন কে মুনাফেক আল্লাহ ফাকরবুল আলমী তা সুস্পষ্ট করে দেবেন মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরাতুল কালামে ইয়ুদ আউনা সুজুদ আল্লাহ পাক বলছেন যে সেই দিনকে স্মরণ করো যেই দিন ইয়মা সাফান শাক আল্লাহ পাক রব্বুল আলমিনের পায়ের গোছা খুলে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের শাকের কথা এখানে বলা হয়েছে সাফান শাক তাই আল্লাহ পাক রব্বুল আলমিনের কদম মুবারক আছে এই আয়াত দ্বারা বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলমিনের শাক পায়ের গোড়ালি বা পায়ের গোছা রয়েছে ইয়মা সাফান শাক ওয়ুদ আউনা এলা সুজুদ এবং সেজদার জন্য আহ্বান করা হবে আল্লাহ ফাকরবুল আলমিন তার পায়ের গোছা খুলে দিয়ে সেজদার জন্য ডাক দেবেন যে এসো সেজদা করো তাহলে আল্লাহ ফাকরবুল আলমিন সেই দিনের মহাসংকট থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে নেন আল্লাহ ফাকরবুল আলমিন সেই দিন যেন আমাদের সহজ হিসাব নেন সেই দিন যেন আমাদেরকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাফায়াত দান করেন হাউজে কৌসারের পানি দান করেন সেই দিন আমাদেরকে যেন জান্নাতুল ফিরদোস বিনা হিসাবে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 না ফলপ্রসূ আলোচনা বলেন জাহিলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে আব্দুর রাজাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় আমাদের দরকার এই মূল উৎস আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়